অধ্যায় নম্বর চার আয়াত নম্বর তিন তোমার পছন্দের নারীকে বিয়ে করো দুই তিন বা চারজনকে যদি সুবিচার করতে না পারো তাহলে একজনকে বিয়ে করো এভাবে মাত্র একটা বিয়ে করার কথা শুধু কোরআনেই বলা হয়েছে অন্য কোনো ধর্মগ্রন্থে নয় আপনি একাধিক বিয়ে করতে পারেন সর্বোচ্চ চারজন যদি সুবিচার করতে পারেন সুবিচার করতে না পারলে মাত্র একটা বিয়ে করেন আর আল্লাহ কোরআনে বলেছেন সুরান নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর একশো উনত্রিশ স্ত্রীগণের সাথে সমান ব্যবহার করা খুব কঠিন তবে কারো দিক থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিও না অনেক মানুষ ভাবে ইসলামে চারটা বিয়ে করা বাধ্যতামূলক আমার কয়েকজন বন্ধু আছে বোম্বেতে যখন মেডিকেল কলেজে পড়তাম এক বন্ধু আমাকে বলল মুসলিমদের আশি পার্সেন্টের বেশি লোকের চারজন স্ত্রী বললাম এটা কোথায় পেলে আমি জানি তখন বললাম তোমাকে চ্যালেঞ্জ করছি ভারতে এরকম দশ জন লোক দেখাও যাদের চারজন স্ত্রী আমি তোমাকে এক লক্ষ টাকা দেব মাত্র দশজন এখন পর্যন্ত আমি কোনো ভারতীয় মুসলিম পুরুষকে দেখিনি যার চারজন স্ত্রী আমি জানি অনেক লোক আছে ভারতের বাইরে যেমন আরব দেশগুলোতে অনেকেরই চারজন স্ত্রী তবে ভারতীয় মুসলিমদের একটা ভুল ধারণা আছে যে প্রত্যেক মুসলিম চারটা বিয়ে করে সত্যি বলতে চারটা বিয়ে করা ইসলামে ফরজ না এটা বাধ্যতামূলক না এটা হচ্ছে মুবা মানে হচ্ছে একাধিক বিয়ে করতে চাইলে করতে পারেন তবে বিয়ে করলে স্ত্রীদের সাথে সুবিচার করতে হবে আসুন এবারে দেখি যে কোন যুক্তিতে আল্লাহ তাআলা পুরুষদের অনুমতি দিয়েছেন যে তারা চারটা বিয়ে করতে পারবে প্রাকৃতিকভাবে পুরুষ এবং মহিলা সমান অনুপাতে জন্মায় তবে একেবারে ছোটবেলায় দেখা যায় কোন শিশু বিশেষজ্ঞকে জিজ্ঞেস করলেই জানবেন মেয়ে শিশুরা ছেলেদের চেয়ে ভালো করে রোগ জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করতে পারে তাই একেবারে ছোটবেলাতেই ছেলে শিশুরা মেয়েদের তুলনায় একটু বেশি হারে মারা যায় তাহলে শিশু অবস্থাতে দেখা যায় ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি তারপরে সময় পার হয় মানুষজন মারা যায় ধূমপানের কারণে মদ পান করে গাড়ি অ্যাক্সিডেন্টে যুদ্ধের সময় এখানে পুরুষরা মহিলাদের তুলনায় একটু বেশি মারা যায় এখনকার পৃথিবীতে দেখবেন যে পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা অনেক বেশি তৃতীয় বিশ্বের কিছু দেশ অবশ্য ব্যতিক্রম যেমন ভারত আর যে কারণে ভারতে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা কম তা হচ্ছে মেয়ে শিশু আর ভ্রূণ হত্যা এরকম একটা পরিসংখ্যান হয়েছিল বিবিসিতে অনুষ্ঠানের নাম অ্যাসাইনমেন্ট লেটার ডাই সেখানে ব্রিটিশ রিপোর্টার এমিলি বেকানন বলেছেন যে প্রত্যেক দিন এই ভারতে তিন হাজারের বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয় যখন জানতে পারে শিশুটা মেয়ে তার মানে ভারতে প্রতি বছর দশ লক্ষ মহিলার গর্ভপাত ঘটানো হচ্ছে যখন জানতে পারছে যে শিশুটা মেয়ে আর তামিলনাড়ুর সরকারি হাসপাতালের রিপোর্ট আমাদের বলছে যে জন জীবিত কন্যা শিশুর মধ্যে চারজনকে মেরে ফেলা হয় যদি এই মেয়ে শিশু আর ভ্রূণহত্যার অশুভ প্র্যাকটিসটা বন্ধ করেন তাহলে এই ভারতেও মহিলাদের সংখ্যা এক সময় পুরুষের চেয়ে বেশি হয়ে যাবে বর্তমানে আপনারা দেখবেন যে শুধুমাত্র নিউ ইয়র্কে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা দশ লক্ষ বেশি শুধুমাত্র আমেরিকাতে পুরুষের তুলনায় আটাত্তর লক্ষ মহিলা বেশি শুধুমাত্র ইংল্যান্ডে পুরুষের তুলনায় চল্লিশ লক্ষ মহিলা বেশি শুধুমাত্র জার্মানিতে পঞ্চাশ লক্ষ মহিলা পুরুষের তুলনায় বেশি শুধুমাত্র রাশিয়ায় পুরুষের তুলনায় নব্বই লক্ষ মহিলা বেশি আর এটা শুধু আমাদের স্রষ্টা আল্লাহ সমানতালায় বলতে পারবেন যে পুরো পৃথিবীতে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা কত বেশি যদি মেনেও নেই যে প্রত্যেক পুরুষের উচিত একজন মহিলাকে বিয়ে করা আর ধরেন আমার বোন অথবা আপনার বোন সে আমেরিকায় বসবাস করে আর সবাই সেখানে বিয়ে করে ফেলেছে প্রত্যেক পুরুষই একজন মহিলাকে বিয়ে করে ফেলেছে তারপরে আমেরিকায় আটাত্তর লক্ষ মহিলা থেকে যাবে যারা কোনো জীবনসঙ্গী খুঁজে পাবে না তাদের জন্য যে পথটা খোলা থাকবে হয় এমন কোনো পুরুষকে বিয়ে করবে যার স্ত্রী আছে নয়তো হবে জনগণের সম্পত্তি লোকে বলতে পারে জনগণের সম্পত্তি ডক্টর জাকির আপনি খুব কঠিন করে বলছেন এটাই আমার জানা মতো সবচেয়ে ভদ্র ভাষা এর চেয়ে ভালো শব্দ আমার জানা নেই আর একজন ভদ্র মহিলা এরকম ক্ষেত্রে এমন কোনো পুরুষকেই বিয়ে করবে যার একজন স্ত্রী আছে জনগণের সম্পত্তি সে হতে চাইবে না আপনারা দেখবেন যে পশ্চিমা দেশগুলোতে রক্ষিতার ব্যাপারটা খুবই কমন দুটো দশটা বিশটা তিরিশটা চল্লিশটা কোনো সমস্যা নেই যত খুশি রক্ষিত রাখতে পারেন আমেরিকার পরিসংখ্যান বলছে একজন বিয়ে করার আগে গড়পড়তায় সে আটজনের সাথে যৌন সম্পর্ক তৈরি করতে পারে আমেরিকানরা গড়ে কেউ দুটো কেউ পাঁচটা কেউ বিশটা আবার কেউ তিরিশটা বিয়ের আগে আটজনের সাথে যৌন সম্পর্ক হচ্ছে এটা তারা হজম করতে পারে কিন্তু একাধিক মহিলাকে বিয়ে করাটা তারা হজম করতে পারে না তুলনা করলে দেখবেন কোনো মহিলা যখন রক্ষিতা তখন সে কোনো সম্মান পায় না কোনো অধিকার পায় না আর একজন মহিলা যদি কারো দ্বিতীয় স্ত্রীও হয় আলহামদুলিল্লাহ সে তখন অধিকার পায় উপযুক্ত সম্মান পায় নিরাপত্তা পায় তাহলে আপনারা বুঝতে পারছেন যে কারণে ইসলাম ধর্ম অনুমতি দিয়েছে যে কিছু পুরুষ একাধিক মহিলাকে বিয়ে করতে পারে সেটা হলো যাতে মহিলাদের শালীনতা বজায় থাকে তাদের অসমন করার জন্য না এছাড়াও আপনারা দেখবেন যে ইসলাম ধর্মে মহিলাদেরকে বলা হয় মহসেনা অর্থাৎ শয়তানের বিরুদ্ধে দুর্গ আর অন্যান্য ধর্মে মহিলাদেরকে বলা হয় শয়তানের প্রধান অস্ত্র আমাদের প্রিয়নবী নবী মোহাম্মদ ইসলাম বলেছেন এটা আছে সহি বুখারিতে খণ্ড নম্বর সাত বুক অব নিকা অধ্যায় তিন হাদিস নম্বর চার হে যুবক যুবতীরা তোমাদের যাদের বিয়ে করার সামর্থ্য আছে তারা বিয়ে করে ফেলো আর নবী বলেছেন ইসলাম ধর্মের সন্ন্যাস ব্রত বলে কিছু নেই আমাদের নবী আরো বলেছেন কেউ বিয়ে করলে তার অর্ধেক দিন পূরণ হয় একবার প্রশ্ন উত্তর পূর্বে একজন আমাকে বলেছিল তার মানে কি এই যে দুটো বিয়ে করি তাহলে সম্পূর্ণ দিন পূরণ হবে বিয়ে করলে অর্ধেক দিন পূরণ হয় এটা দিয়ে নবী কি বুঝিয়েছেন বিয়ে করলে দূরে থাকবে অবাধ্য অনাচার ব্যবচার থেকে অশ্লীলতা সমকামিতা থেকে এগুলো সমাজে খারাপ জিনিসগুলোর অর্ধেক শুধুমাত্র বিয়ে করলেই আপনি মা অথবা বাবা হওয়ার সুযোগ পাবেন বিয়ে করলে স্বামী বা স্ত্রী হওয়ার সুযোগ পাবেন এই দায়িত্বগুলো ইসলামে খুবই গুরুত্বপূর্ণ তাহলে আপনি বিয়ে করলে একটা অথবা দুটা এখানে দিন পূর্ণ হবে অর্ধেক আর নবী বলেছেন যদি কেউ বিয়ে না করে সে আমার দলে না বিয়ে বা নিকা সম্পর্কে কোরআন বলছে সুরনিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর একুশ এটা মিসাক বা পবিত্র চুক্তিনামা আর একটা বিয়ে বৈধ হতে গেলে সেখানে হবু স্বামী এবং স্ত্রী দুজনের সম্মতি গুরুত্বপূর্ণ পুরুষ এবং মহিলা সমান গুরুত্বপূর্ণ আমাদের প্রিয় নবী বলেছেন এটা আছে সহি বুখারিতে খণ্ড নম্বর সাত বুক অব নিকা বোধ নম্বর উনসত্তর হাদিস নম্বর উনপঞ্চাশ একবার এক মহিলা নাম খানসা বিনতে খাদেম আলান সারিয়া নবীর কাছে আসলো আর নবীকে বলল যে আমার বাবা জোর করে আমার অপছন্দের লোকের সাথে আমাকে বিয়ে দিয়েছে আর নবী তখন বিয়েটা বাতিল করে দিলেন তাহলে ইসলাম অনুযায়ী বিয়েতে হবু স্বামী স্ত্রী দুজনেরই অনুমতি নেওয়া সমান গুরুত্বপূর্ণ এছাড়াও ইসলাম ধর্মে একটা বিয়ে বৈধ হতে গেলে মোহর দেয়া বাধ্যতামূলক আল্লাহ কোরআনে বলেছেন সুরনিসা অধ্যায় চার আয়াত চার বিয়ের সময় তোমরা নারীদেরকে মোহর প্রদান করবে তাহলে মোহর দেয়া বাধ্যতামূলক হবু স্বামী মোহর দেবে তার হবু স্ত্রীকে তবে ভারতের কালচারে ঠিক তার উল্টোটা এখানে হবু স্ত্রী তার হবু স্বামীকে যৌতুক দেয় এরকম প্রায় দেখা যায় আমাদের ভারতে আর দুর্ভাগ্যজনকভাবে এই কালচারটা মুসলিমদের ভেতরেও চলে এসেছে আর এভাবে লোকজন তাদের অবস্থান যাচাই করে তারপর যৌতুক দাবি করে গ্র্যাজুয়েট হলে দাবি করে এক লাখ টাকা ইঞ্জিনিয়ার হলে দশ লাখ টাকা আর ডাক্তার হলে বোধহয় বিশ লাখ টাকা ব্যাপারটা যেন কোরবানের হাটে গরু ছাগল বিক্রি হচ্ছে ইসলাম ধর্মে সরাসরি বা ঘুরিয়ে ফিরিয়ে যৌতুক দাবি করাটা সম্পূর্ণ নিষিদ্ধ আপনি এভাবে বলতে পারবেন না যে আমার ছেলে মার্সিডিজ গাড়ি চালাতে পছন্দ করে তার মানে যৌতুক হিসেবে মার্সিডিজ বেঞ্চ দিতে হবে আমার ছেলে তিন বেডরুমের অ্যাপার্টমেন্ট খুব পছন্দ করে তার মানে যৌতুক হিসেবে তিন বেডরুমের অ্যাপার্টমেন্ট দিতে হবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যৌতুক দাবি করা ইসলাম ধর্মে নিষিদ্ধ মেয়ের বাবা মা যদি স্বেচ্ছায় কিছু দেয় তাহলে কোনো সমস্যা নেই তবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যৌতুক দাবি করা নিষিদ্ধ তার বদলে হবু স্বামী এখানে তার হবু স্ত্রীকে বিয়ের সময় মোহর দেবে তাহলে এইভাবে আলহামদুলিল্লাহ ইসলাম মহিলাদের অধিকার নিশ্চিত করেছে আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা নূর অধ্যায় নম্বর চব্বিশ আট নম্বর চার যে যদি কোনো লোক একজন মহিলার শালীনতা সম্পর্কে অভিযোগ করে কেউ যদি বলে অমুক মহিলা ভালো না অশালীন আর সে যদি চারজন সাক্ষী উপস্থিত করতে না পারে তাদের প্রত্যেককে আশিবার চাবুক মারা হবে তার মানে যদি কেউ কোনো মহিলার নামে অপবাদ দেয় এটা আমাদের সমাজে কমন আপনি অপবাদ দিতে পারেন কারো মাকে কারো বাবাকে মেয়েকে বা বোনকে তাতে কিছু হবে না তবে ইসলামিক শরিয়ায় কেউ যদি কোনো মহিলার স্বাধীনতা নিয়ে অপবাদ দেয় আর চারজন সাক্ষী আনতে না পারে শাস্তি পাবে আশিটা চাবুক আবার ধরেন চারজন সাক্ষী আনলো যদি কেউ তার মিথ্যা সাক্ষ্য দিয়ে ধরা পড়ে তাহলে সবাইকে আশি চাবুক মারা হবে অনেকে বলবে আশি চাবুক এটা বর্বরতা কোনো মহিলার শালীনতা নিয়ে অপবাদ দেওয়াটা কি বর্বরতা নয় তাহলে বর্বরতা জিনিসটা আপেক্ষিক ইসলামিক শরিয়ার আইন আল্লাহ সুবাহর আইন মহিলাদের রক্ষা করে তাদের অবস্থানকে উপরে ওঠায় পশ্চিমা কালচার এরকম না সেখানে তারা পশ্চিমা সভ্যতার নামে নারী স্বাধীনতার নামে তাদের উপরে তুলেছে বলে দাবি করে আসলে তাদের নিচে নামিয়েছে তাদের বানিয়েছে উপপত্নী রক্ষিতা আর ভোগের বস্তু এগুলো তারা লুকিয়ে রাখে আর্ট কালচারের রঙিন পর্দার পেছনে ডক্টর জাকিরের আন্তরিক বার্তা মহান আল্লাহর সর্বশেষ টেস্টামেন্ট এটি মানবজাতির প্রতি আহ্বান দয়া এবং জ্ঞানের ঝর্ণাধারা বিপদগামীদের পথপ্রদর্শক অসচেতনের প্রতি সতর্ক যারা সন্ধিহান তাদের জন্য নিশ্চয়তা দুঃখীদের জন্য সমাধান যারা হতাশ তাদের জন্য আশা আল কোরআন এই পৃথিবীর বুকে সবচেয়ে পজিটিভ বই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 করি তাদের বিক্রি করতে চায় না এছাড়াও অনেকে অভিযোগ করে যে ইসলাম ধর্মে উত্তরাধিকারের ক্ষেত্রে মহিলারা কেন অর্ধেক সম্পত্তি পায় ইসলাম মহিলাদের নিচে নামিয়েছে উত্তরাধিকার হিসেবে মহিলারা পুরুষের অর্ধেক সম্পত্তি পায় ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক এই অবিচারের কারণ কি পবিত্র কোরআন পড়লে দেখবেন উত্তরাধিকারের কথা অনেক জায়গায় বলা হয়েছে সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো আশি সুরা বাকারা অধ্যায় দুই আয়াত দুইশো চল্লিশ সুরা নিসা অধ্যায় চার আয়াত সাত থেকে নয় সুরা নিসা অধ্যায় চার আয়াত উনিশ সুরা নিসা অধ্যায় চার আয়াত তেত্রিশ সুরা নিসা অধ্যায় চার আয়াত একশো ছিয়াত্তর সুরা মাহিদা অধ্যায় পাঁচ আয়াত একশো পাঁচ থেকে আট এরকম অনেক আয়াতে উত্তরাধিকারের কথা বলা হয়েছে তবে যে আয়াতটাতে এ ব্যাপারে বিস্তারিত বলা হয়েছে সেটা সুরা নিসা অধ্যায় নম্বর চার আয়াত এগারো বারো এবং আয়াত একশো ছিয়াত্তর আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরান নিসা অধ্যায় চার আয়াত এগারো সন্তানের উত্তরাধিকারের কথা যদি বলা হয় পুত্র এখানে কন্যার চেয়ে দ্বিগুণ অংশ পাবে যদি শুধু কন্যা থাকে দুই বা ততোধিক তাহলে প্রত্যেকে পাবে দুই তৃতীয়াংশ যদি মাত্র একজন কন্যা থাকে সে পাবে অর্ধেক তারপর একটা বলছে তার পিতা মাতা দুজনেই পাবে এক ষষ্ঠাংশ যদি সন্তান থাকে কোনো সন্তান না থাকলে সেখানে মা পাবে এক তৃতীয়াংশ যে মারা গেছে তার যদি কোনো ভাই বোন না থাকে এই হিসেবটা সব দেনা শোধ করার পর পর আয়াত সুরানিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর বারো বলছে যে তোমার স্ত্রী যদি কোনো সম্পদ রেখে যায় তুমি পাবে অর্ধেক যদি সন্তান না থাকে আর এক চতুর্থাংশ যদি সন্তান থাকে তোমার স্ত্রীর জন্য সম্পদ রেখে গেলে যদি সন্তান না থাকে তাহলে স্ত্রী পাবে এক চতুর্থাংশ আর যদি সন্তান থাকে স্ত্রী পাবে এক অষ্টমাংশ মনে রাখতে কষ্ট হতে পারে তাই বাসায় গিয়ে চেক করবেন সুরানিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর এগারো বারো তবে সামগ্রিকভাবে আমি মানছি যে বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা পুরুষদের তুলনায় অর্ধেক সম্পত্তি পায় অনেক সময় বাবা মা সমান অংশের সম্পত্তি পাবে যদি সন্তান না থাকে তবে সামগ্রিকভাবে বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা অর্ধেক পায় এরকম করার পেছনে যুক্তিটা কি যুক্তিটা হচ্ছে যে ইসলাম ধর্মে মহিলারা পুরুষদের তুলনায় বেশি অর্থনৈতিক নিরাপত্তা পেয়ে থাকে ইসলামে দায়িত্বটা থাকে তার বাবার অথবা তার ভাইয়ের সেই মহিলার বিয়ে হওয়ার আগে এরপর দায়িত্ব সেই মহিলার স্বামীর অথবা ছেলের বিয়ে হওয়ার পরে এরপর থাকা খাওয়া পোশাক পরিচ্ছদ সবকিছু তারা বহন করে তাহলে এখানে অর্থ উপার্জন করার দায়িত্ব পুরুষদের উপর মহিলাদের উপর না এখন আল্লাহ সোহানতাল্লাহ যেহেতু পুরুষদের উপর অর্থনৈতিক দায়িত্ব দিয়েছেন আর আল্লাহ সুবিচার করেন পবিত্র ক্রোনাথে আছে সাউদ্দা চার আয়াত চল্লিশ আল্লাহ সমান তালা কারো উপর অনুপরিমাণ জুলুম করেন না ধরেন একজন লোক মারা গেল সে রেখে গেল দুজন সন্তান একটা ছেলে একটা মেয়ে স্ত্রী আর অন্যান্য আত্মীয় স্বজনের অংশ দেওয়ার পর ধরেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশিষ্ট আছে ইসলামিক শরিয়া অনুযায়ী এক ছেলে আর এক মেয়ে অন্য সবার অংশ দেওয়ার পর দেড় লক্ষ টাকা আছে এখানে ছেলে পাবে এক লক্ষ টাকা আর মেয়ে পাবে পঞ্চাশ হাজার টাকা এখন আমি আপনাদের প্রশ্ন করি কোনটা বেশি ভালো যে এক লক্ষ টাকার সম্পত্তি পেলেন আর হয়তো নব্বই হাজার টাকা খরচ করলেন পরিবারের পেছনে কারণ ছেলে যদি এক লক্ষ টাকা পায় এটা পরিবারের জন্য খরচ করতে হবে নাকি এটা ভালো যে পঞ্চাশ হাজার পেলেন আর একটা পয়সা খরচ করলেন না আপনি কারণ মেয়ে যে টাকা পাচ্ছে তা থেকে নিজের ভরণপোষণের জন্য তাকে একটা টাকাও খরচ করতে হবে না তার যাবতীয় ভরণপোষণের দায়িত্ব হচ্ছে পরিবারের পুরুষদের উপর তাহলে পঞ্চাশ হাজার টাকা পেয়ে এক টাকাও খরচ করবেন না এটা এক লক্ষ টাকা পেয়ে আশি নব্বই হাজার টাকা পরিবারের পেছনে খরচ করার চেয়ে অনেক বেশি ভালো এখন আল্লাহ অর্থনৈতিক দায়িত্বটা পরিবারের পুরুষদের উপর দিয়েছেন সেজন্য পুরুষরা এখানে দ্বিগুণ সম্পত্তি পাচ্ছে তবে সামগ্রিকভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন যে মহিলারা অনেক বেশি উপকার পাচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে পুরুষদের তুলনায় মহিলারা অর্থনৈতিক নিরাপত্তা পাচ্ছে এছাড়াও আপনারা দেখবেন কমন একটা অভিযোগ সময় বেশি নেই সবগুলো বলতে পারছি না কমন অভিযোগটা জিহাদ আর শুধু অমুসলিম নয় অনেক মুসলিমদের মধ্যে এই ভুল ধারণা আছে যে একজন মুসলিম যদি কোনো রকম যুদ্ধ করে সে যে কোনো কারণে হতে পারে ব্যক্তিগত স্বার্থ উদ্ধার হতে পারে খ্যাতি বা পলিটিক্সের জন্য সেটাকে বলা হয় জিহাদ একজন মুসলিম যদি কোনো কারণে যুদ্ধ করে সেটা জিহাদ না জিহাদের মূল আরবি শব্দটা হচ্ছে জাহাদা যার মানে চেষ্টা করা বা সংগ্রাম করা ইসলামিক শরিয়া অনুযায়ী এর মানে ইসলামিক পরিভাষায় জিহাদ মানে নিজের খারাপ প্রবৃত্তিগুলোর বিরুদ্ধে চেষ্টা আর সংগ্রাম করা আরেকটা মানে হচ্ছে সমাজকে ভালো করার জন্য চেষ্টা করা আরও একটা মানে যুদ্ধের মধ্যে আত্মরক্ষার জন্য লড়াই করা এর আরেকটা মানে অত্যাচার আর অবিচারের বিরুদ্ধে চেষ্টা সংগ্রাম করে যাওয়া জিহাদ মানে চেষ্টা করা বা সংগ্রাম করা আরও ভুল ধারণা আছে অনেক লোকে বলে যে জিহাদ শব্দের মানে পবিত্র যুদ্ধ যদি পবিত্র যুদ্ধ শব্দটার আরবি করেন সেটা হারবুম মুকাদ্দাসা আর কোরআন পড়লে দেখবেন এই পবিত্র কোরআনের কোনো জায়গা বা কোনো সই হাদিসে হারবুম মুকাদ্দাসা শব্দটা ব্যবহার করা হয়নি তাহলে জিহাদ মানে পবিত্র যুদ্ধ না এই পবিত্র যুদ্ধ শব্দটা প্রথম ব্যবহার করেছে পশ্চিমা লোকজনেরা এটা দিয়ে তারা বোঝাত ক্রুসেড খ্রিস্টানরা একসময় অনেক দেশ জয় করেছিল খ্রিস্টান ধর্মের দোহাই দিয়ে হাজার হাজার মানুষ হত্যা করেছিল এটাকে বলা হয় পবিত্র যুদ্ধ ইসলাম অনুযায়ী জিহাদ মানে পবিত্র যুদ্ধ না জিহাদের একটা টাইপ হতে পারে যুদ্ধ করা সেটা হচ্ছে কিতাল আর সেটা আল্লাহ সোহানতালার পথে যুদ্ধ করা এই জিহাদের উপর আমি একটা পুরো লেকচার দিয়েছিলাম চেন্নাই শহরে দেড় বছর আগে সে লেকচারটা আপনারা দেখতে পারেন আর আপনারা দেখবেন কিছু লোক বেছে বেছে কোরআনের কয়েকটা আয়াত নিয়ে বলে যে পবিত্র কোরআন বলছে যখনই কাফিরকে দেখবে তাকে হত্যা করবে তার মানে কোনো অমুসলিমকে দেখলেই তাকে মেরে ফেলো এটা একটা বর্বর ধর্ম এরকম খুব বিখ্যাত একটা আয়াত সুরা তবায় অধ্যায় নম্বর নয় আয়াত নম্বর পাঁচ ইসলামের সমালোচকরা বলেন যেমন অরুণ সুরি একটা বই লিখেছেন দ্য ওয়ার্ল্ড অফ ফতোয়া সেখানে সুরত অবার পাঁচ নম্বর রাতের উদ্ধৃতি দিয়ে বলেছেন এই করণ বলছে যখনই তুমি কাফিরকে দেখবে ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছেন হিন্দু তাকে হত্যা করো আপনি কোরআন খুললে দেখবেন সুরত অবাউদ্দ নম্বর নয় আট নম্বর পাঁচ সেখানে আছে যখনই কোনো কাফিরকে দেখবে মেরে ফেলো তবে এখানে উদ্ধৃতি দেওয়া হয়েছে কোনো প্রসঙ্গ ছাড়া প্রসঙ্গটা জানলে বুঝতে পারবেন সুরাতবার শুরুর দিকের আয়াতগুলো অধ্যায় নম্বর নয় এখানে মুসলিম আর মক্কার মুশরিকদের মধ্যে একটা চুক্তির কথা বলা হয়েছে মুশরিকরা ইচ্ছে করে এই চুক্তির শর্তগুলো ভঙ্গ করেছিল যখন আল্লাহ তালা তবার পাঁচ নম্বর আয়াত পর্যন্ত নাজির করলেন সেখানে তিনি মুসলিকদের উদ্দেশ্যে বললেন সব ঠিক করে ফেলো চার মাসের ভেতরে তা না হলে যুদ্ধ ঘোষণা করা হবে আর সেই যুদ্ধক্ষেত্রে আল্লাহ তালা বলেছেন যখনই কাফিররা মানে শত্রুরা আসবে তাদের সাথে লড়াই করে হত্যা করো তাহলে এই আয়াতটা নাজিল হয়েছিল যুদ্ধের ময়দানের প্রসঙ্গে যখন শত্রু তোমাদের আক্রমণ করতে আসবে তখন ভয় পেও না লড়াই করে তাদের হত্যা করো এখন একজন আর্মি জেনারেল তার সৈনিকদের মনোবল চাঙ্গা করার জন্য এভাবে তাদের বলবে যে তোমরা ভয় পেও না লড়াই করে শত্রুদের মারো বলবে না শত্রুদের মেরে ফেলো না যুদ্ধ করো না তাহলে কোরআনের এই আয়াতটা নাজিল হয়েছিল একটা যুদ্ধের প্রসঙ্গে অরুণ সুরি এখানে পাঁচ নম্বর আয়াত থেকে চলে গেছেন সাথে কারণ শ্রোতবা অধ্যায় নয় আয়াত ছয়ে তার অভিযোগের উত্তরটা বলা আছে ছয় নম্বর আয়াত বলছে যদি তোমার শত্রুরা আশ্রয় চায় যদি শান্তি চায় শুধু শান্তি দিও না তাদেরকে একটা নিরাপদ জায়গায় পৌঁছে দিয়ে এসো যাতে করে তারা আল্লাহ সুবাহর বাণী শুনতে পারে আজকের দিনের সবচেয়ে দয়ালু আর্মি জেনারেল হয়তো সৈন্যদের বলবে শত্রুদের ছেড়ে দাও কিন্তু আল্লাহ বলেছেন শুধু শান্তি দেওয়ায় নয় নিরাপদ জায়গায় পৌঁছে দিয়ে এসো আর এছাড়াও আপনারা দেখবেন পৃথিবীর সবগুলো প্রধান ধর্মের গ্রন্থ সবগুলো প্রধান ধর্মগ্রন্থ সেখানে সত্য আর মিথ্যার মধ্যে লড়াইয়ের কথা বলা হয়েছে সবগুলো প্রধান ধর্মগ্রন্থ বাইবেল পড়লে দেখবেন বুক অফ এক্সোডাস অধ্যায় নম্বর বত্রিশ এখানে লড়াইয়ের কথা আছে তারপর বাইবেলে বুক অফ নাম্বারস অধ্যায় নম্বর একত্রিশে লড়াইয়ের কথা আছে এরপর গসল অফ লুক অধ্যায় নম্বর বাইশ যীশুখ্রিস্ট তার নিজের মুখে বলেছেন তরবারি নিয়ে লড়াই করো মহাভারত একই কথা আছে পুরো কাহিনীটা লড়াই আর যুদ্ধ নিয়ে ভগবত গীতায় শ্রীকৃষ্ণ উপদেশ দিচ্ছেন অর্জুনকে যুদ্ধ করার জন্য অর্জুন বলছে ভগবত গীতা অধ্যায় এক অনুচ্ছেদ তেতাল্লিশ থেকে ছেচল্লিশ আমার জ্ঞাতি ভাইদের হত্যা করব কিভাবে নিজের আত্মীয়ের সাথে যুদ্ধ করার বদলে আমি নিরস্ত্র অবস্থায় যুদ্ধক্ষেত্রে মারা যাব তখন শ্রীকৃষ্ণ বললেন ভগবত গীতা অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ দুই ও তিন যে এরকম চিন্তা তোমার মাথায় আসলো কিভাবে যে যুদ্ধ করতে চাচ্ছ না তুমি এমন নপুংস হলে কবে ভগবত গীতা অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ একত্রিশ বত্রিশ তেত্রিশ বলছে যে তুমি একজন ক্ষত্রিয় তুমি যুদ্ধ করবে কেবলমাত্র যুদ্ধ করলে স্বর্গে যেতে পারবে যখন কোনো হিন্দুকে ভগবত গীতার এই কথাগুলো বলি সে বলে না এটা তো মিথ্যার বিরুদ্ধে সত্যের যুদ্ধ আমি বলি করোনো তাই বলছে মিথ্যার বিরুদ্ধে সত্যের যুদ্ধ যখন ভগবত গীতা দিয়ে উদাহরণ দেয় তখন হিন্দুরা বুঝতে পারে আর বলে যে করোনা কোনো সমস্যা নেই একজন খ্রিস্টানকে বাইবেলের উদাহরণগুলো বলবেন আর হিন্দুকে উদাহরণ দেবেন তাদের ধর্মগ্রন্থ থেকেই সাদৃশ্যগুলো দেখাবেন আর আপনারা দেখবেন প্রত্যেক দেশের একটা আইন আছে ভারতে এরকম আইন আছে এখানে চুরি করা নিষিদ্ধ আইন এটার অনুমতি দেয় না ভারতে ধর্ষণ করা নিষিদ্ধ তারপরও মানুষ চুরি করে তারপর ধর্ষণ করে তাই আইন প্রয়োগ করতে এখানে পুলিশ বাহিনী আছে পুলিশ বাহিনী রাখা হয় এজন্য যাতে অপরাধীকে শাস্তি দেওয়া যায় তারপর আছে মিলিটারি শত্রু আক্রমণ করলে যুদ্ধ করবে সব দেশেরই মিলিটারি বাহিনী আছে পুলিশ বাহিনী আছে একইভাবে পবিত্রকরণ মুসলিমদের বলছে শত্রু এলে তোমরা প্রস্তুত থাকবে আর যুদ্ধ করবে তাহলে পৃথিবীর প্রত্যেকটা দেশের একটা মিলিটারি বাহিনী আছে পুলিশ বাহিনী আছে আর কোরআন মুসলিমদের বলছে যে তোমাদের দেশে এরকম একটা বাহিনী থাকবে যারা শত্রুদের সাথে লড়াই করবে যুদ্ধ করবে তাহলে কোরআনের কথা সমস্যাটা কি ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three short code three zero double zero eight three swift BIC code I BO BGB double two IBAN GB five two L YD three zero nine six three four zero one zero two four one nine two টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন double four two zero eight two four two four three two one টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন পিস টিভি সংশোধনের জন্য সমাজের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে কি কি আদাব আমাদের ফলো করা দরকার সবচেয়ে বেশি জরুরি হচ্ছে বেশি জ্ঞান অর্জন করা পথ প্রদর্শনের জন্য কিভাবে সে উপদেশ গ্রহণ করবে সাধারণ মানুষের ক্ষেত্রেও কতটা প্রয়োজন সমাজকে পরিচালনা করতে হবে নেতৃত্ব তো আলেম সমাজকে দিতে হবে কল্যাণ সাধনের জন্য যখন দুজন মুসলিম ইখতলাফ করবেন তার মূলনীতিটা কি ইখতলাফ জানতে হবে ইখতলাফের জন্য মনটা বড় করতে হবে মতান্তর থাকতে পারে কিন্তু যেন মনান্তর না থাকে একমাত্র ইসলামী দিয়েছে বাস্তব সমাধান তাদের মাইন্ডকে চেঞ্জ করা দরকার আমার কাজ হবে ভুলগুলি না খোঁজানো তাদের ইস্তেহার থেকে শিক্ষা শিক্ষা সামাজিক উন্নতির জন্য ইসলাম কেন এত গুরুত্বপূর্ণ জানার জন্য দেখুন ইসলামী সমাজের গুরুত্ব প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় আপন